دارت راحها فوق أعناق العدا واستأصلت أرواحهم كف الردى حامت صنوف الموت في أرتالهم قد انشبت أنيابها لن تبردا তিতুমির মিডিয়া পরিবেশিত উস্তাদ আবু মুসাব আসুরি হাফিজাউল্লাহের ঐতিহাসিক কিতাব দাওয়াতুল মোকামাতিল ইসলামিয়াতিল আলামিয়াহ এর বাংলাদর্শ সপ্তম পর্ব ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের পদক্ষেপসমূহ দর্শ নিয়ে আসছেন উস্তাদ জুবাইর আল হাসান হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালাত ওসালাম আলা হিল আমিন আম্মাবাদ প্রিয় মুজাহিদ ভাইরা ওস্তাদে মুহতারাম কিতাবের ভূমিকায় কুফফারদের পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও পদক্ষেপসমূহের আলোচনা করেছেন ওস্তাদে মুহতারাম বলেন বর্তমান সময়ে ইহুদি ও ক্রুসের যুদ্ধ সময়ের হর্তাকর্তা হলো আমেরিকা ও ইসরায়েল তারা আরব বিশ্বে ও মুসলিম বিশ্বে যে সকল হামলা করে চলছে এ সকল যুদ্ধ ও হামলা সময়ের লক্ষ্যবস্তু ঘোষণা তারা পূর্বেই করেছে আর এসব পদক্ষেপের মূল লক্ষ্যবস্তু হল মুসলিমদের আকিদা বিশ্বাস শিক্ষা সংস্কৃতি রাজনীতি মুসলিমদের জীবন পদ্ধতি আচার আচরণ শিষ্টাচার সহ সব কিছুই আর এ প্রোগ্রামের ঘোষণাপত্র বুশ প্রশাসন প্রকাশ্যভাবে স্পষ্ট করে দিয়েছে যা ইতিপূর্বে বাস্তবায়ন হয়েও গেছে যার জ্বলন্ত প্রমাণ হল আজ মুসলিম বিশ্বের অনেক সন্তান ইসলাম চায় না মুসলিমদের বহু আলেমই আজ ইসলামের পরিবর্তে গণতন্ত্রের প্রতি সন্তুষ্ট এবং তারা সেটাই চায় যাই হোক ইহুদি নাসারারা প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছে যে আগত দশ বছরে তারা পৃথিবীতে কি কি করবে এখানে একটি প্রশ্ন দেখা দিতে পারে যে শত্রু তো কখনই নিজ পদক্ষেপসমূহ প্রকাশ করে না তাহলে এখানে কেন প্রকাশ করল এর জবাবে বলবো যখন ষাটের দশকে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর আক্রমণ করত তখন ইসরায়েল যুদ্ধের যে লিডার ছিল সে রাতে টেলিভিশনের পর্দায় এসে নিজেদের আগামীকালকের প্রোগ্রামের ঘোষণা দিত যে আমরা ট্যাঙ্ক নিয়ে এই রুটে বের হব গাড়ি নিয়ে ওই পাহাড়ে প্রবেশ করব এবং সেখানে অমুকের অমুকের বাড়িঘর ধ্বংস করে দিব অমুক অমুক এলাকা ধুলিস্বাত করে দিব ইত্যাদি ইত্যাদি তো এ যুদ্ধের লিডারকে তার সহযোগীরা বলল আপনি তো আশ্চর্যজনক কাজ করেছেন আগামীকাল যে হামলা করবেন তার প্রোগ্রাম ঘোষণা করে দিয়েছেন টিভিতে এমনটি তো কেউ করে না তখন সে বলেছিল আমি তো শুধু ঘোষণা করেছি যখন অপারেশন সম্পন্ন হওয়ার পর তার ভিডিও পুরো বিশ্বের মুসলিমরা দেখে তারপরও তারা জাগ্রত হয় না তাহলে কি তোমরা মনে করো যে ঘোষণা দ্বারাই তারা জাগ্রত হয়ে যাবে আমরা অপারেশন সম্পন্ন করার পর দ্বিতীয়বার এই ভিডিও প্রকাশ করব তারপরও মুসলিমরা সজাগ হবে না প্রিয় ভাইরা মুসলিমদের অলসতা ও জাগ্রতহীনতা এই সীমায় পৌঁছেছে যে শত্রুরা শুধু নিজেদের পদক্ষেপসমূহ ঘোষণাই দিচ্ছে না বরং নিজেদের কৃতকাজের ভিডিও পর্যন্ত দেখাচ্ছে যে আমরা এই পরিমাণ শিশুদেরকে হত্যা করেছি এত পরিমাণ মেয়েদের সম্মানহানি করেছি এটা করেছি ওটা করেছি সব কিছুই দেখাচ্ছে প্রকাশ্যে তাদের মিডিয়া সব কিছু প্রচার করছে কিন্তু মুসলিম উম্মা জাগ্রত হওয়ার নাম পর্যন্ত মুখ উচ্চারণ করছে না তো এখানে আমরা যদি আপনাদের সামনে বুশ প্রশাসনের ঘোষণাপত্র অনুবাদ করে শোনাই তাহলে আপনারা বলবেন এ তো আশ্চর্যজনক কথা হ্যাঁ নিতান্তই আশ্চর্যজনক কথা কেননা মুসলিমরা তো হলো এমন এক জাতি যারা একসময় কুফারদের থেকে জিজিয়ে গ্রহণ করত তাদের মহিলাদেরকে বাদী হিসেবে গ্রহণ করত তাদের পুরুষদেরকে গোলাম বানিয়ে রাখত সেই মুসলিম জাতির বিরুদ্ধে আজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছে মুসলিমদের নিঃশেষ করার পায়তারা করছে এরপরও মুসলিম উম্মা জাগ্রত হওয়ার নাম পর্যন্ত মুখ উচ্চারণ করছে না প্রিয় ভাইরা অত্যন্ত দুঃখের বিষয় হলো এই উম্মার আলেমদের বৃহৎ একটা অংশ আজ জিহাদের নাম তো মুখে নিচ্ছেই না বরং যারা জিহাদের কথা বলছে উম্মাহকে জাগ্রত করার চেষ্টা করছে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী ফতুয়া দিচ্ছে তাদের বিরুদ্ধে মানববন্ধন মিছিল মিটিং করছে মাদ্রাসার ফারেগিন ছাত্রদেরকে ডেকে এনে উম্মাহকে জাগ্রত করে আলেমদের ফতুয়া ও বইপত্র থেকে প্রকাশ্যে বারাত ঘোষণা করছে কোরআনের স্পষ্ট আয়াত ও হাদিসের অপব্যাখ্যা করার চেষ্টা করছে আর এই জন্য আমরা মোটেও নিরাশ নই কেননা আসমান জমিনের মালিক তো ঘোষণা করে দিয়েছেন ও আকসার হুমলা আলামুন অধিকাংশ মানুষ জানবে না ও আকসার হুম ফাসিকুন অধিকাংশ মানুষ ফাসিক হবে ও আকসার হুম জালিমুন অধিকাংশ মানুষ জালেম হবে প্রিয় ভাইরা কুফার আমাদের বিরুদ্ধে যে নীল নকশা তৈরি করেছে সেটা চারটি পয়েন্টে বিভক্ত প্রথম পয়েন্ট মুসলিমদের রাজনৈতিক ব্যবস্থার মাঝে পরিবর্তন সাধন করা দ্বিতীয় পয়েন্ট মুসলিমদের ভৌগোলিক সীমা ও প্রাদেশিক চিহ্নকে পরিবর্তন করে দেওয়া তৃতীয় পয়েন্ট মুসলিমদের পরিচয়কে পরিবর্তন করে দেওয়া এবং সমাজকে পরিবর্তন করে দেওয়া চতুর্থ পয়েন্ট মুসলিমদের খনিসমূহ ধনসম্পদ এবং মূল্যবান ধনভাণ্ডারকে হস্তগত করা প্রিয় ভাইরা আপনাদের অবশ্যই জানা আছে যে আজ মুসলিম বিশ্বের প্রত্যেক জায়গায় গণতন্ত্রের স্লোগান জয় জয়কার এমনকি যেখানে রাজতন্ত্র বিদ্যমান সেখানেও গণতন্ত্রের স্লোগান চলছে যদিও আমরা রাজতন্ত্রের প্রশংসা করি না এবং সেটাকেও সরিয়ে সম্মত মনে করি না কিন্তু যে সকল রাষ্ট্রে রাজতন্ত্র বিদ্যমান যেমন সৌদি আরব মরক্কো সেখানেও আজ গণতন্ত্রের স্লোগান দেওয়া হচ্ছে তো এটিই হলো এ পয়েন্ট বাস্তবায়নের ফলাফল তারা এটিই চাচ্ছে পুরো বিশ্বের যে রাজনৈতিক অবস্থা রয়েছে তা পরিবর্তন করে দেওয়া হবে এবং সেখানের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন আকৃতিতে রূপ দেওয়া হবে আর সেই নতুন আকৃতি হলো গণতন্ত্র এই জন্যই আপনারা দেখেছেন বড় বড় পাগড়ি বিশিষ্ট ও দাড়ি বিশিষ্ট বুজুর্গ ব্যক্তিবর্গ অনেক এলেম ও মর্যাদার অধিকারী মনে করা হয় এমন ব্যক্তিবর্গ আজ গণতন্ত্রের পক্ষে আওয়াজ তুলছে ইসলামী গণতন্ত্রের কথা বলছে মূলত এটি হলো কাফেরদের তৈরি করা চারটি পদক্ষেপের প্রথম পয়েন্টের ফলাফল বুশ প্রশাসন কুফফার ইহুদিন আসারা পুরো বিশ্বকে এই লক্ষ্যস্থলে পরিণত করেছে যে পুরো বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হবে আর এ কারণেই বিশ্বের যেখানে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে আওয়াজ উচ্চারণ করা হচ্ছে হয়তো তা দমন করা হচ্ছে অথবা ইসলামী রাজনীতির নামে নতুন আকৃতিতে রূপ দেওয়া হচ্ছে অর্থাৎ ইসলামী রাজনীতি থাকবে তবে গণতান্ত্রিক পন্থায় আর বর্তমানে ইসলামী রাজনীতির নামে যা হচ্ছে তা সবই তাদের মনোবাসনা অনুযায়ী হচ্ছে স্পষ্ট কথা এটি যে মুসলিম জনসাধারণের চাহিদা কিতাব ও সুন্না ছাড়া অন্য কিছুই হতে পারে না কেননা তারা তো মুসলিম তাদের গণতন্ত্রের কি প্রয়োজন আর আজকাল যারা কাফেরদের গণতন্ত্রের প্রবক্তা বরং কাফেরদের কথা আওড়াতে থাকে তারা আসলে সিও দিন ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ তারা নিজেদের সমাজ ব্যবস্থা মর্যাদা বলি নিজেদের পূর্বসূরীদের গৌরবোজ্জ্বল ইতিহাস কিছুই জানে না তাহলে তারা পালন করবে কিভাবে তারা তো জানেই না মানবে কিভাবে মোট কথা আজ অনেকেই মুখে কলা কলা রসুল্লাহ পড়ছে আবার সেই মুখে গণতন্ত্রের স্লোগান দিচ্ছে এমন ব্যক্তিবর্গের আজ মুসলিম সমাজে অভাব নেই এসব থেকে এটাই প্রতীয়মান হয় যে এটা কাফেরদের প্রোগ্রাম এবং নীল নকশার প্রতিফল কুফার ও ইহুদিন আসারাদের চেষ্টার ফসল নসাদ আমাদের গণতন্ত্রের কি প্রয়োজন আমাদের বাপদাদা ও পূর্বশ্রীরা তেরোশো বছর পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছে তারা তো কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করেননি আর পৃথিবীতে গণতন্ত্রের চেয়ে নিকৃষ্ট কোনো জীবন ব্যবস্থা হতে পারে বলে আমার জানা নেই কেননা গণতন্ত্রের আসল ব্যক্তিত্ব হলো জলিস সিজার সে রোমের বাচ্চা ছিল সে রোমের সবচেয়ে বড় মাঠে এসে এ ঘোষণা দিল যে আমি আজকে তোমাদেরকে প্রকৃত গণতন্ত্র দেখাতে চাই আর আমার সমাজ এটাই চাচ্ছে অতপর সে তার মাকে ময়দান উপস্থিত করে নাউজুবিল্লা তার মার সাথে জিনা করে বলল এটাই হলো প্রকৃত গণতন্ত্র কিন্তু আজ যে সকল ব্যক্তিরা গণতন্ত্রের স্লোগান তুলছে তারা কি আমাদেরকে নিকৃষ্ট জীবন ব্যবস্থায় নিয়ে যেতে চায় নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা ইসলাম ব্যতীত কোনো মুসলিমের এমনকি কাফেরদেরও প্রশান্তি ও নিরাপত্তা মিলবে না শান্তি ও নিরাপত্তা একমাত্র ইসলামের ছায়া তলেই খুঁজে পাওয়া যাবে আর এই শান্তি ও নিরাপত্তা মুসলিমরা তো পাবেই কুফাররাও পাবে একটা সময় কাফেররা আমাদের ইসলামী খেলাফত ও হুকুমের অধীনে থাকাকে সৌভাগ্যের বিষয় মনে করত কারণ তাদের যে ক্রুসেডাররা ছিল যে সকল ক্রুশ পূজারীরা ছিল তারা সিও ধর্মের লোকদেরকে হত্যা করত এবং তাদের উপর অত্যাচার করত অথচ আমাদের মুসলিম খলিফা আমিররা তাদের থেকে জিজিয়া গ্রহণ করে নিরাপত্তা প্রদান করত আর যারা জিজিয়া প্রদানে সক্ষম না হতো তাদেরকে সাহায্য করতেন এটাই তো আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস যা পুরো বিশ্বেই অবগত আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামী খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার সংগ্রামে সামিল করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ